সম্মানিত উপস্থিতি আপনার এই রমজান মাসে করণীয় হলো কিয়ামুল লাইল করা এটি গুরুত্বপূর্ণ ইবাদত সই বুখারি হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন মান কমা রমাদানা ইমান গুফির লাহু মা যে ব্যক্তি সিয়াম পালন যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো কিয়ামুল্লাইল মানে কি কিয়ামুল লাইল হলো রাতের সলাপ রাতের সলাপ মানে কি সলাতুল লাইল সলাতুল সলাতুল তারাভি সব একই আমাদের দেশে হানাফি ভাইয়েরা এই রাতের সলাদকে ভাগ করেছেন কিছুদিন আগে আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন তিনি এসে আমাকে এটা দাওয়াত দিচ্ছেন একটা প্রোগ্রামে যাওয়ার জন্য এটা বিতর্কিত প্রোগ্রাম এই সহি আকিদার মানুষদেরকে কটাক্ষ করার প্রোগ্রাম রসুল্লাহ সাল্লামের সহি হাদিসকে মিথ্যা পরিণত করার প্রোগ্রাম এই তারাবির বিষয়টাকে নিয়ে আমাকে দাওয়াত দিলেন কথার পরিপ্রেক্ষিতে এই আট রাকাত তারাবির পক্ষে বিপক্ষে কথা চলে আসলো তিনি আমাকে বলছেন আপনি হাদিসটি বলেন আমি বুঝতে পারছি তার উদ্দেশ্যটা কি তারা এই হাদিস দিয়ে ওই আয়েশার হাদিস দিয়ে তারা পার্থক্য করতে চায় রসুল্লাহ সাল্লাহ আলী ওই রাতের সলাপ কিরকম ছিল এটা পার্থক্য করতে চায় যে রসুলাম এই রাতের বেলায় কিরকম নামাজ পড়েছিলেন আট রাকাত এবং তিন রাকাত অর্থাৎ রমাজন ও গয়ের রমাজনের হাদিসটি তিনি এটা দিয়ে পার্থক্য করতে চাচ্ছেন যে তাহাজ্জত এবং তারাবি দুইটা দুই জিনিস অথচ সেই হাদিস ভিত্তিক একই জিনিস আমাকে বলছেন আমি শুধু মাফুম সারমর্মটা বললাম আমি জানি উনি আমার মুখ থেকে হাদিসটি বের করে কি বুঝাতে যাচ্ছেন বুঝতে পেরেছি আমি এজন্য আমি পুরো হাদিস বলি নাই মাফুমটা বলেছি তিনি এক পর্যায়ে আপনি তো হাদিসই বলতে পারেন না আমি আপনি বললাম আপনি হাদিসটা বলেন তিনি হাদিসটা বলেছেন সম্মানিত উপস্থিতি এখানে এই কিয়ামুল লাইলের এই আট রাকাত তারাবির ব্যাপারে যে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হলো ইমাম নববী ফাতুল বাড়িতে আলোচনা করেছেন তিনি এই কিয়ামুল লাইলকে এই তারাবিকে এই কিয়ামুল লাইলকে তারাবি উদ্দেশ্য করেছেন ইমাম নবীর কিতাব তারা পড়ছে তারা ইমাম নবীকে অনেক বড় একজন আলেম মানছে কিন্তু ইমাম নবীর এই কথাটিকে তারা মানতে রাজি না ইমাম নবী বলছেন এই কিয়ামুল্লাইন এর মুরদ হলো তারাভি একই কোন পার্থক্য নেই সম্মানিত উপস্থিতি আপনাকে কিয়ামুল্লাইল করতে হবে ফরজ এ কথা কোন ওলামাই কেরাম বলেনি রসুল্লাহ সাল্লামের এই হাদিসেও বোঝা যায় না যে এটা আবশ্যক আপনার জন্য সিয়াম আপনার জন্য আবশ্যক কিন্তু কিয়ামুল্লাইল আবশ্যক না কিন্তু আপনাকে বুঝতে হবে এই কিয়ামুল লাইলের অনেক অনেক অনেক ফজিলত রসুল বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ইমানি চেতনায় ইমানি মূল্যবোধে এবং ইহতেসাবের সাথে সাওয়াবের আশায় আত্ম উপলব্ধিতে যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো আল্লাহ সুবাহ তার পূর্বের সমস্ত সগিরা গুলাগুল ক্ষমা করে দেন সম্মানিত উপস্থিতি কিয়ামুল লাইল এটা আপনার রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল এই কিয়ামুল্লাইল আপনি কিভাবে পালন করবেন আমাদের দেশে গতানুগতিক যে কিয়ামুল্লাইল চলছে আপনি যদি কোরআন এবং সেই হাদিসের মানদণ্ডে এটা দেখতে চান জাস্টিফাই করতে চান যে রসুল্লাহ সাল্লাহ আলী কিয়ামুল্লাইল এবং আমাদের বর্তমান সময়ের কিয়ামুল্লাইল অনেক পার্থক্য অনেক পার্থক্য আপনাকে এই হাদিসটা বুঝতে হবে রসুল বলছেন মান সমা রমাজন ইমানান ইমানি চেতনায় ইমানি মূল্যবোধে আপনি কিয়ামুল লাইল তারাবিতে দাঁড়িয়েছেন সুরা ইখলাস সুরা কাউসার এর চাইতে যদি ছোট সুরা থাকতো এরকম কিছু মানুষ পাওয়া যায় যারা মনে করে বা তারা যদি পারত এই সুরা কাউসারের চাইতে আরো ছোট সুরা খুঁজত রসুলের হাদিসটা কি যে ব্যক্তি ইমানের সাথে ইমানের চেতনায় ইমানের মূল্যভাবে কিয়ামুল্লাইল পালন করলো আত্ম উপলব্ধিতে আমাদের কেমন ইমান কিরকম ইমান আমরা সুরা কাউসার সুরা ইখলাস দিয়ে আমরা কিয়ামুল্লাইল পড়তে চাই আপনাকে এই চেতনা পরিত্যাগ করতে হবে রসুলের হাদিসের সাথে আপনার এই চেতনা আকাশ পাতাল তফাত